এখানে আমরা দেখলাম ভগবান ঠিকই বলেছেন ভগবান বলছেন যাকে আমি কৃপা করি তা সব কিছু আমি কেড়ে নিয়ে কি এইসব রাখলেই সে অভিমানে মানবেন বলি মহারাজের জীবনে আদর্শ আমরা দেখে অবাক হয়ে গেলাম আত্মনিবেদনে বলি মহারাজের মতো আর ওপরে কেউ যেতে পারেনি আজ পর্যন্ত বলির অভূত আত্মনিবেদনে বলির অভূত আত্মনিবেদন ভক্তিতে বলি একমাত্র কেন বলছেন দেখুন কত কত অত্যাচার হলো বলছেন ক্ষীণ রিকথচ্যুত স্থানাত ক্ষিপ্ত বদ্ধশ্চ শত্রুভি জ্ঞাতিভিশ্চ পরিত্যক্ত যা বলছেন জাত নানু জাত বলছেন জ্ঞাতিভিশ্চ পরিত্যক্ত জাত নাম অনুযাপিত গুরুণা ভ্রৎসিত সপ্ত জহৌ সত্যম ন সুব্রত ছলাই রুক্ত মায়া ধর্ম নায়ম ত্যাজ্যোতি সত্যবাক কি করলেন প্রথম কথা হলো তাকে সমস্ত বৈভব থেকে বঞ্চনা করলেন সমস্ত স্থান ত্রিভুবনে কোনো জায়গা নেই যেখানে বলি মহারাজ দাঁড়াতে পারবেন বলি সব দিয়ে দিয়েছেন নিজের শরীরটাকে কোথায় রাখবেন তার জন্য তো কিছু স্থান দরকার সেটাও নাই ওই জন্য হচ্ছেন ক্ষীণ রিক্ত ক্ষীণ রিকথ্যচ্যুত স্থানাত স্থান থেকে চ্যুত হলেন ক্ষিপ্ত হ্যাঁ বদ্ধস্য শত্রুবি তাকে অবমাননা করা হলো তাকে বেঁধে ফেলা হলো শত্রু বাহ্যদৃষ্টি তো শত্রু বামন বামনদের তো শত্রু নয় আর জ্ঞাতি বিশ্ব পরিত্যাগ তো জ্ঞাতিরা তাকে ত্যাগ করলো যখনই আপনার ঐশ্বর্য সব চলে যাবে কিছু থাকবে না দেখবেন আত্মীয় স্বজন আসবে না আর পরিচয় দেবে না এই আমাদের আত্মীয় চোখের সামনে দেখি যে একটা গরিব আত্মীয় দেখে পরিচয় দেবে না কখনো দেয় না ও খেতে পায় না ভালো আমার কেউ না ভাই হলেও পরিচয় দেবে না এরকম মানুষের চরিত্র স্বভাব সেখানে বলছেন জ্ঞাতি ভীষ্ম পরিত্যক্ত এখন সে আর রাজা নয় সে তো সব জায়গায় চলে তার নিজের শরীর থাকার জায়গা নেই সেই জন্য বলছেন জ্ঞাতি ভীষ্ম পরিত্যক্ত আর যাতনাম অনুযাপিত কত যাতনা ভোগ করলো তাকে বেঁধে ফেলেছে তাকে কত কিছু হচ্ছে আর গুরুর দ্বারা ভৎসিত হলো গুরুদেব শিষ্যকে গালাগাল দিল মূর্খ মূর্খ শ্রীভষ্ট হ আমার কথা মানলি না তুই সমস্ত চলে যাবে তোর কিছু থাকবে না গুরু এবার গালাগাল দিতে আরম্ভ করে শিষ্যকে অভিশাপ দিল গুরুদেব শুধু গালাগাল নয় শেষে অভিশাপ দিল বেটা শ্রীভষ্ট হ হ্যাঁ সপ্ত যহৌ সত্যম ন সুব্রত হ সেই সুব্রত সুব্রত কেন বলা হলো তার নাম তো বলি সুব্রত বলা দরকার কি ছিল হঠাৎ বলে সুব্রত এই জন্য বলো সুব্রত বিভিন্ন জায়গায় সুব্রত কথাটা ব্যবহার করা কি জন্য যিনি নিজের জীবনে সুব্রত অর্থাৎ হরিব্রত গ্রহণ করে রেখেছেন তাকে সুব্রত বলা সু যেটা সুন্দর এই কথাটা একমাত্র ভগবান ছাড়া জগতের কোনো কিছুর ক্ষেত্রে প্রযোজ্য নয় যেটা সৌন্দর্য আজ কালকে পচে যাচ্ছে এটা সৌন্দর্যের বিষয় নয় সেই জন্য সুন্দর এই কথাটা একমাত্র ভগবানের ক্ষেত্রে বলা যায় মধু ভগবানের ক্ষেত্রে বলা হয় সেই জন্য এখানে সুব্রত বলা হয়েছে সেই সুব্রত যে হরিব্রত সত্যকে ধারণ করে রয়েছেন এই জন্য তার নাম সুব্রত এই সুব্রত কিন্তু কোনো মতেই এত অত্যাচার গুরুদেব সাপ দিল গালাগাল দিল তারপরেও সে সত্যকে ত্যাগ করে নাই ছলের দ্বারা বলছেন ভগবান বলছেন ভগবান বলছেন ছলই রুক্ত মায়া ধর্ম আমি ছল করে চালাকি করে তাকে বিভিন্ন রকম ধর্ম বোঝালাম ছলই রুক্ত মায়া ধর্ম নায়ম ত্যাজতি সত্যবাক অয়ম এ কিন্তু কোনো পরিস্থিতি আমি ছল করে কিন্তু করেছি ভগবান নিজে স্বীকার করছেন ভগবান বলছেন আমি যখন বামন রূপে এসেছিলাম আমার পা দুটো তো পাগুলো ছোট ছোট ছিল তো তিন পায়ের তিন পা কতটুকু হয় কিন্তু পরে আমি ছ ভগবান নিজেই বলছেন এটা যেন আপনার মনে করবেন না ভগবান চিটিং তা নয় ভগবান এটা ভক্তকে পরীক্ষা করার জন্য করেছেন ভগবান নিজেই বলছেন ছলই রুক্ত আমি ছল করে আমি ধর্মের কথা বললাম কিন্তু তারপরেও দেখলাম সে কিন্তু সত্য থেকে সরে যায়নি আহা এ সময়ে প্রাপিত স্থানম দুষ্প্রাপ্যম রপি কোনো দেবতাগণ ওই স্থানে যেতে পারবে না যে স্থান আমি এই আমার এই ভক্তকে বলিকে আমি যে স্থান দেব দেবতাদের ক্ষমতাও নেই সেই স্থানে যায় এত ঐশ্বর্য আমি একে দেবো কেন এ পরীক্ষায় পাস করেছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই সময়ে প্রাপিত স্থানম দুষ্প্রাপ্যম অমরৈরপি সাবরণের অন্তর অন্তরস্বায়ম ভবিতেন্দ্রীয় মদাশ্রয় এ সাবর্ণী মন্নন্তরে যখন এই মন্নন্তরের পর সাবর্ণী মন্নন্তর আসবে তখন এ ইন্দ্রের আসনে বসবে একে আমি ইন্দ্রের পদ দেবো শুধু তাই নয় ইন্দ্রের পদ দেবো এবং আমার আশ্রয়তে থাকবে আমিও তখন অন্য জন্ম নেব আবির্ভাব করব স্বর্গে তার তাকে সহায়তা করব। বলো ইচ্ছে সৌভাগ্য আর কী হতে পারে যেখানে যেখানে ভগবান বলছেন আমি এ আমি এ সময়ে প্রাপিত স্থানম দুষ্প্রাপ্য অমরই রফি স্বর্গের অমরগড় এই স্থান পেতে পারে না যে স্থান আমি এঁকে দেবো ইন্দ্রসেন মহারাজ যাই ভো ভদ্রমস্তুতে হে বলছে ইন্দ্রসেন নাম দিয়েছেন ভগবান তাকে যাও তোমার মঙ্গল হোক তোমায় আমি আশীর্বাদ করি ভগবান বলছেন স্বয়ং ইন্দ্রসেন মহারাজ যাইব যাও তুমি ভদ্রমস্তুতে তোমার মঙ্গল হোক তুমি সুতলে চলে যাও সুতলম সুতলম স্বর্গিভি পার্থম জ্ঞাতবিহি পরিবারিত স্বর্গের লোকরাও সেখানে পর্যন্ত ওই সুতলের মতো ঐশ্বর্য নাই তুমি সেখানে যাও তোমাকে আমি স্থান দিলাম কিছুদিন থাকো আর তোমার দরবারে তোমার দোরগোড়ায় আমি পাহারা থাকবো নিজে ভগবান বলছে আমি নিজে তোমার দোরগোড়ায় আমি পাহারা থাকবো কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না যায় ত্রিবিক্রম মহারাজ কি ত্রিবিক্রম ভগবান কি ভগবান ত্রিবিক্রম তিনি কৃপা করলেন ভক্তবৎসল ভগবান বললেন যে তোমার আর কোনো চিন্তা নেই আমার তোমার ভগবান ভগবান গেটম্যান হয়ে গেলেন আর কি চাই আপনাদের ভগবান দারোয়ান হয়ে গেলেন ভগবান ভালোবাসাতে ভক্তের দারোয়ান হয়ে গেলেন দের দ্বারে পাহারা দিচ্ছেন বলি মহারাজের দ্বার এই হচ্ছে ভগবানের ভক্তবৎসল্যতা লোকে বলছেন ভগবান নিজে বলছেন রক্ষইষে সর্বতোহম ত্বাম সানুগম সপরিচ্ছদম সদা সন্নিহিতম বীর তত্র মাম দ্রক্ষতে ভবান তুমি আমাকে সর্বক্ষণ দেখতে পাবে আমি তোমাকে রক্ষা করব আমি পাহারা থাকব তোমার জন্য বলো ভগবান কৃপা ভগবানের প্রহ্লাদ মহারাজ চোখের জল ফেলছেন প্রভু তোমার কৃপা এরকম কৃপা তোমার এরকম কৃপা কাউর প্রতি তো হয়নি কই লক্ষ্মীর প্রতিও তো তুমি এরম কৃপা করনি বীরিঞ্চির প্রতি ব্রহ্মার প্রতি তো এরম কৃপা করনি শঙ্করের প্রতিও তো এরাম কৃপা করনি কি কৃপা তুমি করলে আমাদের বংশকে আমার নাতি এই যে বলি মহারাজ বলিকে কি কৃপা করলে আহা প্রহ্লাদ মহারাজ এসছেন একবারে কাজলের মতো শাস্তে বর্ণনা রয়েছে অন্য স্থানে প্রহ্লাদ মহারাজ কৃষ্ণবর্ণ ছিলেন কৃষ্ণবর্ণ চোখগুলো টানা টানা লাল চোখ সুন্দর দেখতে নাক টাসিকা প্রহ্লাদ মহারাজকে দেখলেই কৃষ্ণ স্মরণ হয় এত সুন্দর প্রহ্লাদ মহারাজ কৃষ্ণ বৃদ্ধ হয়েছেন বয়স হয়েছে প্রহ্লাদ মহারাজ এসে গেছেন নাতির বন্ধন হয়েছে নাতির বন্ধন দেখে কাঁদবার কথা কিন্তু তিনি হাসছেন তিনি জানেন ভগবানের লীলাটা এখন বন্ধন করেছে দেখো না কি হয় কৃপা করেছেন পরিপূর্ণরূপে প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজকে কোনো দণ্ডবোধ করতে পারছেন না এতকাল বলি মহারাজ যেই দাদু এসছেন সঙ্গে সঙ্গে উঠে গিয়ে লাপিয়ে গিয়ে তার চরণে পড়েছেন এখন তার কোলেও যেতে পারছেন না চরণেও যেতে পারছেন না বাঁধা রয়েছেন চোখের জল ফেলছেন মাথা নিচু করে প্রহ্লাদ মহারাজ আনন্দে অশ্রু জল ফেলছেন এটি তো কিপার রে বোকা এখন বলছেন প্রহ্লাদ মহারাজ এখন উবাচো নেমাম বেরঞ্চ লভতে প্রসাদম ন শ্রীর ন সর্ব কিমতা পরে অন্য অন্য কার কথা বলবো স্বয়ং বেরিঞ্চি পাইনি লক্ষ্মী তোমার চরণাশ্রয় সে পায়নি সর্বশঙ্কর পায়নি জন্য অসুরানাম ওসি দুর্গ পাল বিশ্বাবিবন্দিতই রবিবন্দিতাঙ্গি বিশ্বাবিবন্দি বিশ্বাবিবন্ধৈর রবি বন্দিতাঙ্গি সমগ্র বিশ্ব সমগ্র ইউনিভার্স তোমার চরণকে বন্ধনা করে আহা তুমি কীরকম কৃপাটা করলে তুমি দুর্গ তুমি ইচ্ছে দুর্গপাল হয়ে গেলে দ্বারপাল হয়ে গেলে তুমি আহা এরকম এরকম কৃপা তো কাউর ক্ষেত্রে তুমি করো নাই এইভাবে প্রহ্লাদ মহারাজ অনেক সুন্দর সুন্দর স্তব করলেন বড় এই সময় সাপেক্ষ আমি আলোচনা করতে পারলেন না আলোচনা করতে পারলাম না ক্ষমা করবেন অনেক এসব প্রসঙ্গ আছে ভগবান এবার বলছেন বৎস প্রহ্লাদ ভদ্রম তে प्रजाही সুতলালয় মোদমান সপৌত্রেণ জ্ঞাতি জ্ঞাতিনাম সুখমাবহ যাও প্রহ্লাদ আমার তুমি প্রিয় পাত্র সবচেয়ে বৎস প্রহ্লাদ ভদ্রম তে প্রজা যে প্রজাহি সুতলালয় তুমি সুতলালয় চলে যাও তোমার নাতি পুতি নিয়ে আনন্দে সেখানে থাকো আর নিত্যম দ্রষ্টাসি মাম তত্র গদা পানিম অবস্থিতম আমাকে গদা পানি গদা পানি গদা হস্তে আমাকে সবসময় তুমি সেখানে দেখতে পাবে সব সময় যখনই চাইবে তখনই দেখতে পাবে আমাকে তোমার ওখানে থাকবো নিত্যম দ্রষ্টাসি মাম তত্র গদা পানিম অবস্থিতম আত্মদ দর্শনম আহ্লাদ ধস্ত কর্ম নিবন্ধন কোনো কর্মের যে বন্ধন সে তো বিন্দুমাত্র স্পর্শ করতে পারবে না কেন আমার দর্শনের দ্বারাই সব কেটে যাবে এইভাবে রেখে গেল বলি মহারাজের উপর ভগবানের অশেষ কৃপা হল কৃপার পর এই প্রসঙ্গ বড় আনন্দের প্রসঙ্গ এইগুলো যদি কেউ আলোচনা করেন শ্রবণ করেন তাদের জীবনের গতি ঘুরে যাবে আমাদের শিক্ষণীয় বিষয় এই মহাজনগণের চরিত্র স্বভাব থেকে বড় আশ্চর্য বিষয় বর্তমানে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম যে পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করছেন যে সুখদেব গোস্বামী কাছে প্রশ্ন করছেন ভগবান শ্রোতুম ইচ্ছামি হরের অদ্ভুত কর্মণ অবতার কথাম আদ্যম মায়া মৎস্য বিড়ম্বণম শুনেছি ভগবান মৎস্যরূপ ধারণ করেছিলেন পরীক্ষিত মহারাজ গুরুদেব সুখদেবজীবী বলছেন যে শুনেছিলাম ভগবান মৎস্যরূপ ধারণ করেছেন সেই মৎস্যরূপী ভগবান তার আশ্চর্য কর্ম সেই সব ব্যাপার সম্বন্ধে যদি কিছু বলেন বড় সোনবার করে আগ্রহ ভগবান যখন যে রূপই ধারণ করেন মৎস্য বরাহ আদি নৃসিংহ সমস্ত রূপগুলোই বড়ই মঙ্গলজনক ভগবান কেন মৎস্যরূপ গ্রহণ করেন মৎস্যকুল কেঁদে কেঁদে বলছে ভগবান আমাদেরকে কৃপা করেননি ভগবান বলছে না আমি মৎস্যরূপ ধারণ করেছি তোমাদের মৎস্যকুল যারা আছে জলচর প্রাণী সবার মধ্যে আমি জন্ম নিচ্ছি দেখো যখন বরাহরূপে জন্মগ্রহণ করলেন তখন প্রমাণ করলেন পশুরা যখন দুঃখ পেয়েছেন বললেন আমিও তো দেখো বরাহরূপ ধারণ করেছি তোমাদের কুলে জন্মগ্রহণ কিন্তু আমিও তোমাদেরই এইভাবে ভগবান প্রত্যেক কুলে আবির্ভাব হয়ে প্রত্যেককে আশীর্বাদ করে তোমাদের দুঃখের কি আছে আমি তো তোমাদের তোমাদেরই আপনজন ভাই ভগবান সমস্ত অবতারাবলী গ্রহণ করেছেন এখানে মৎস্য অবতার বড় আশ্চর্য বলছেন এখানে মৎস্যরূপী ভগবানের কথা আলোচনা করতে সত্যব্রত বলে সত্যব্রত বলে এক রাজা ছিলেন তিনি নারায়ণ পরায়ণ ছিলেন ছিলেন কোনো সেই রাজর্ষী কিতমালা কিতমালা কিতমালা নদী ভারতবর্ষে যে নদীগুলো আছে যদি এই নদীগুলোরই খালি নাম নেন তাতেও কৃতকৃতার্থ হবে খালি নদী গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী সরজু এইসব খালি নদীর নাম নিলে হয়ে যাবে এমন দেশে পোড়া কপালগুলো জন্মগ্রহণ করে নরকে চলে যাচ্ছে যেখানে খালি নদীগুলোর নাম গ্রহণ করলে পবিত্র হয় নর্মদা সিন্ধু কাবেরী এত মূর্খ এখন বিদেশে যাবে সব এই দেশ ভাল লাগছে না বিদেশে যাবে যাক মরুক আর কি করু কিতমালা দক্ষিণ ভারতের কিতমালা নামক এক অপূর্ব নদী সেই নদীতে জলে নেবে প্রতিদিন এই সত্যব্রত রাজা সব সময় ভজন করতেন তপস্যা করতেন ভজন করতেন বলছেন বলছেন তিনি কি বলছেন হে রাজস দেখো এই রাজ এই সেই রাজস্বী এই মহাকল্পে বিবৎসতু বিবৎস বিবৎস সুত হইয়া সাধ্যদেব নামে বিখ্যাত হয়েছিলেন পরবর্তীকালে এই যাকে দেখছেন সত্যব্রত তিনি এই মহাকল্পে বিবৎস বিবৎস সুত হয়ে সাধ্যদেব নামে পরিচয় পেয়েছেন সাধ্যদেব মনু একদা তিনি কীতমালা জলিতে নদীতে তিনি ভজন করছেন তপস্যা করতে জলের অঞ্জলি দেবেন এই সময় জলের মধ্যে হাত দিয়ে এরম করে জল তুলছেন আর জল অঞ্জলি দিচ্ছেন হঠাৎ দেখেন একটা সফরি পুঁটি মাছ হাতেতে উঠে এলো একটা পুঁটি মাছ হঠাৎ হাতে উঠে এলো সে বলে কি হাতে পুঁটি মাছ সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিলেন পুঁটি মাছটা চলে এসছে জলে ছেড়ে দিন পুঁটি মাছ কেঁদে কেঁদে বলছে রাজন আমাকে ছাড়বেন না আমি আপনার আশ্রয় চলে এসেছি বলি আবার কী কথা একটা মাছ এরম ভয় বলছে পুঁটি মাছ আজ হাতে ধরার সঙ্গে সঙ্গে বলছে আমার বড় কষ্ট আপনি আমাকে বাঁচান বলে এরমভাবে ভগবান তাকে বলছেন তখন তিনি বলে আমাকে আপনি ছেড়ে দেবেন না আমাকে নিয়ে চলুন তখন পুঁটি মাছকে নিয়ে কমণ্ডলে রেখেছেন কমণ্ডলে নিয়ে ঘরে নিয়ে গেছে সেখানে পুঁটি মাছ সেই যে সফরি সে বলছেন যে রাজন আমি এত ছোট জায়গায় থাকতে পারি না একটু বড় ব্যবস্থা করুন তখন তাই কলসির মধ্যে রেখেছে কলসির মধ্যে কয়েক মুহূর্ত কয়েক মুহূর্তের মধ্যে বলছে এই জায়গায় আমি থাকতে পারছি না আমার ছোট হয়ে যাচ্ছে বড় পুটি মাছটা আস্তে আস্তে বড় হচ্ছে বাবা বাবারি এ কি এক্ষুনি ধরে নিয়ে এলাম কিছুক্ষণ পরেই বড় হয়ে যাচ্ছে ব্যাপারটা কি তারপর একটা চৌবাচ্চায় রাখলেন একটা পুকুরে রাখলেন বলছে রাজন আমার হচ্ছে না আর বড় জায়গায় রাখুন আমাকে আমি ঘুরতে পারছি না তখন বললো এই কী ব্যাপার হলো রাজা বলছে এই কী ব্যাপার এটা নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে পরে কি করলেন নদীতে রাখতে গেলেন বিরাট জলাশয় নদী তারপরেও না কি করে না সেই মায়া মায়া প্রদর্শন করেছেন ভগবান সেই মৎস্যরূপী ভগবান তখন আকাশবাণী করে কথা বলছেন হে রাজন শোনো আজ থেকে সাত দিনের মধ্যে আজ থেকে মাত্র সাত দিনের মধ্যে অর্থাৎ সাত দিন অদ্যতেনাথ সপ্তমে এহনি আজ থেকে যে সপ্তম দিনে এই স্বর্গমত্ত পাতাল এই সমস্ত রস জলে চলে যাবে সমস্ত জলে পরিপূর্ণ হয়ে যাবে এ সৃষ্টি থাকবে না সমস্ত জলের তলায় চলে যাবে আর তোমা তোমাকে একটা নৌকা তুমি দেখবে এই প্রলয় জলের মধ্যে একটা বিশাল একটা অত্যন্ত শক্তিশালী নৌকা তোমার কাছে আসবে তুমি দক্ষ করবে পোলায় এলে ঘাবড়ে যেও না ভয় পেও না তুমি যত ঔষধি আছে যত ক্ষুদ্র বৃহৎ সমস্ত ঔষধ লতা ঔষধি বৃক্ষের যত বীজ সব নিয়ে সব তুমি সপ্তর্ষিকে নিয়ে ওই ওই নৌকার উপর উঠে পড়বে ওই জন্য নৌকা তোমার কাছে আসবে সেই নৌকার মধ্যে তুমি যত রকম ঔষধি আছে জগতের বীজ আছে সেগুলো নিয়ে তুমি ওই নৌকায় উঠে পড়বে উঠে পড়বার পরেতে দেখবে সপ্তর্ষিও সেই নৌকায় আছে তুমি ঘাবড়ে যাবে না কেন প্রলয়কালের সেই অন্ধকারে কাউকে দেখতে পাবে না প্রলয়কালে এত অন্ধকার এখান থেকে এখানে দেখা যাবে না অন্ধকার ঘুটঘুট করছে অন্ধকার কিছু দেখতে পাবে না কিন্তু তোমার ভয় নেই তুমি দেখতে পাবে সপ্তর্ষিগণের যে গা থেকে জ্যোতি বেরোচ্ছে সেই আলোতে তুমি দেখতে পাবে কোথায় যাচ্ছ না যাচ্ছ সব আলো দেখতে হবে সপ্তর্ষির গা থেকে জ্যোতি বেরোবে সেই সময় লক্ষ্য করবে সেই নৌকার সামনে একটা বিরাট একটা মৎস্য আসছে তোমার সামনে সেই মৎস্যটা থেকে ভয় পেয়ে যেও না তাদের যে সিং আছে সিংহ সেই সিংহতে তুমি এই নৌকাটাকে বেঁধে দেবে নেত্র হিসেবে সর্প হ্যাঁ সেই তার সঙ্গে বেঁধে দেবে বেঁধে দিয়ে এবার যতক্ষণ পর্যন্ত ব্রহ্মার এক রাত্রি ব্রহ্মার যতক্ষণ পর্যন্ত এক রাত্রি এক কল্পকাল রাত্রি শুয়ে থাকেন তখন আর কিছু জানেন না সেই সময় যে প্রলয় এই এক ব্রহ্মরাত্রি এক ব্রহ্মরাত্রি ব্যাপী আমি তোমাকে নিয়ে এই প্রলয়কালের সাগরের মধ্যে আমি বিহরণ করব। ভয় পাবে না আমি চলব এবং যেতে যেতে তোমাকে এই অনর্গল বিভিন্ন তত্ত্বজ্ঞান উপদেশ করব। দেখতে পাবে এইভাবে মৎসরবি ভগবান কি করলেন মৎসর্বী ভগবান সত্যব্রত রাজাকে কৃপা করলেন কিন্তু তিনি সাধ্যদেব মনু হয়েছিলেন এইভাবে করে আমরা দেখলাম কি আশ্চর্য বিষয় সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় কিছুই বলা হলো না হেন বলছেন এইভাবে আমাদের দেখে গেল মৎস্বরূপী ভগবানের কথা আমরা আলোচনা করলাম আপনাদের মধ্যে এই তত্ত্বটা আমার বলা দরকার ভগবান যখন যেরকমভাবে আবির্ভাব হন যে কোনো রূপে তাদের ওই তনুটাকে কখনোই প্রাকৃত তনু মনে করবেন না এখন মৎস্য অবতার গ্রহণ করেছেন মানে আপনি যদি বলেন এটা মা এটা তো একটা মাছ সেরাম মনে করবেন না ভগবান যে তনুই গ্রহণ করুন তিনি হচ্ছেন শুদ্ধ শতময় ওই মৎস্যরূপেই তিনি কিন্তু শুদ্ধ শতময় তার তনু কিন্তু প্রাকৃত নয় ওই জন্য তিনি বরাহরূপ ধারণ করলে আমার মনে হলে এটা বোধ তমগুণের অবতার না এটা শুদ্ধ শতময় অবতার সেই জন্য মৎস্যরূপী ভগবান সত্যব্রত রাজাকে কৃপা করবার জন্য তিনি বাস্তবিক পক্ষে মৎস্যরূপী ভগবান সত্যব্রত রাজাকে কেন্দ্র করে আমাদের সকলকে কৃপা করলেন মৎস্যরূপী ভগবান কি জয় জয় মৎস্যরূপী ভগবান কি জয় জয় সত্যব্রত মহারাজ কি জয় এইভাবে তিনি মৎস্যরূপী ভগবান রূপে আবির্ভাব হয়ে আমাদের সবাইকে কৃপা করলেন এখন নবম স্কন্ধ প্রবেশ করলো এখানে রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছেন ব্রাহ্মণ আপনার নিকট বিভিন্ন সকল মন্দ সকল মন্নন্তরে এবং সেই সেই মন্ন সকল মন্নন্তরের কথা আপনি বলেছেন সেই এই মন্নন্তরে অনন্ত বীর্য হরির কৃতকর্ম সকলই শুনিয়ে শুনিয়েছেন আপনি এখন দাবিরেশ্বর দক্ষিণ ভারতের যে রাজা রাজস্বী সত্যব্রত অতীতকালের অবসানে মহাপুরুষ সেবা জ্ঞান দ্বারা এই মহাপুরুষ সেবা দ্বারা জ্ঞান লাভ করিয়াছিলেন এসব এসব কথা আপনি বলেছেন সত্যব্রতেই বিবৎসনের পুত্র মনু হইয়াছেন আমরা সেই কথা শুনেছি ওই বৈবৎসর মনু মনুর পুত্র ইক্ষাকু পবিত্র রাজাগণ তাও আপনি বলেছেন আমরা শুনেছি এখন তাদের বংশের যে ক্রমান ক্রমানুগতি ক্রমের অনুগতি অর্থাৎ ক্রমানুসারে তাদের বংশে যে যে প্রধান প্রধান রাজা হয়েছিলেন তাদের যে সমস্ত জীবন চরিত্র শুনেছি বিরাট বিরাট নাম করা এদের সব বংশ এখানে অনেক বড় বড় সব এসছেন তা এইসব কথা যদি আবার যারা ভবিষ্যতে জন্মাবেন যারা জন্মাবেন যারা বর্তমান আছেন এইসব পুণ্যকৃতি রাজাদের কথা যদি আপনি এবার বলেন দয়া করে এইসব কথা আমি শ্রবণ করতে চাই এই সব কথা শ্রবণ করে আমি হৃদয় শীতল করতে চাই দয়া করে যে এইসব কথা বলেন বড় ভালো হয় সেইভাবে আমরা দেখলাম এবার আমরা দেখব তাদের বংশধর ধীরে ধীরে বিস্তার লাভ করছে ইক্ষাকুর দশজন পুত্র হল তারা কারা তাদের বংশ বিস্তার হচ্ছে এইভাবে আমরা সায়ংকালীন অধিবেশনে আমরা এইসব আলোচনা করে কৃতকৃতার্থ হব আমাদের জীবনে সর্বাঙ্গীন পরিবর্তন সম্ভব হতে পারে নাম সংকীর্তনম যশ সর্বপাপনাশনম প্রণাম দুঃখ সমনম তং নমামি হরিম পরম বাঞ্ছা গল্প দুর্বশে কে বাসিন্দ পচিতানং পাবন ভবিষ্ণু ভিও নমো নম